কত যে ব্যথায় বুকে কত যে ব্যথায় বুকে কি করে তোমায় বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি কত যে ব্যথায় বুকে কত যে ব্যথার বুকে কি করে তো মাই বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি তোমার সাথী হয়ে আমরা জিহাদ করতে পারলাম না কত কাফের দেখল তোমায় মোদের নসিব হল না তোমার সাথী হয়ে আমরা জিহাদ করতে পারলাম না কত কাফের দেখল তোমায় মোদের নসিব হল না দেখিনি তবুও আজি দেখিনি তবুও আজি চলছি তোমার পদ্ধরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি কত যে ব্যথার বুকে কত যে ব্যথার বুকে কি করে তোমায় বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি পাঠালেন তো মাকে প্রভু বলে বিশ্ব করুণা দু জাহানে জানি তোমার হয় না কোনো তুলনা পাঠালেন তোমাকে আল্লাহ বলে বিশ্ব করুণা দু জাহানে জানি তোমার হয় না কোনো তুলনা চিনছে তোমায় এই দুনিয়ায় চিনছে তোমায় এই দুনিয়ায় যত সব জ্ঞানী গুণী সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি কত যে ব্যথার বুকে কত যে ব্যথার বুকে কি করে তোমায় বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি তায়েফ মাঠে দিলে রক্ত ওহুদে ভেঙে দিলে দাঁত হাজারো আঘাত শৈলে তুমি দিলে না সম্পাদ তায়েফ মাঠে দিলে রক্ত ওহুদে ভেঙে দিলে দাঁত হাজারো আঘাত শৈলে তুমি দিলে না সম্পাদ তোমার দয়ার কথা আমরা তোমার দয়ার কথা আমরা কেমনে যে বর্ণন করি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি কত যে ব্যথায় বুকে কত যে ব্যথায় বুকে কি করে তোমায় বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি রোজ হাসরে সকল নবী বলিবেন নাফসি নাফসি তুমি শুধু বলবে সেদিন ইয়া উম্মতি উম্মতি রোজ হাসরে সকল নবী বলিবেন নাফসি নাফসি তুমি শুধু বলবে সেদিন ইয়া উম্মতি উম্মতি তরাই বা সেদিন তুমি তরাই বা সেদিন তুমি সুপারিশ করি জানি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্ডরি কত যে ব্যথায় বুকে কত যে ব্যথায় বুকে কি করে তোমায় বলি সরদারে দু জাহান তুমি উম্মতেরি কন্দরি ইমামুল মুরসালিন তুমি উম্মতেরি কন্দরি দু জাহানের বাদশা তুমি উম্মতেরি কন্দরি